এই নেসবতকে উসিলা করে আল্লাহ পাক যেন কেয়ামতের ময়দানও আমাদেরকে এইভাবে একত্রিত করেন রুহের জগতে যাদের সাথে পরিচয় থাকে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ফরমান দুনিয়ার জগতেও তাদের সাথে পরিচিতি লাভ হয় কোন কোন বুজুর্গান দিন তাদের জীবনী পড়লে দেখা যায় তারা বলেন রুহের জগতে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছিল বলে যে দুনিয়াতে আসার পরেও মনে হয় যেন ওই মানুষগুলার সাথেই যেন দেখা হয়েছিল জমিনে আসার পরেও তাদের মনে হয়ে যায় ন্যাক সহবতে থাকা ন্যাককারদের সাথে উঠা বসা করা এটার লাভ দুনিয়াতে বুঝে না আসলেও মৃত্যুর পরে ইনশাআল্লাহ বুঝে আসবে কোন মানুষ ততক্ষণ পর্যন্ত সে ভালো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নেককারের সহবত অর্জন না করে সাহাবাই কেরাম তারা ভালো হতে পারতেন না যদি আল্লাহর হাবিবের সহবত তারা যদি না উঠাইতেন এজন্য এই ধারাবাহিকতাটা নবী সর্বজমানায় থাকবেন না যে নবীর ওয়ারেস যারা আছেন পাক তাদেরকে দীর্ঘ সময় জমিনে রাখবেন নবীর ওয়ারেসদের সাথে চলাফেরা করা উঠা বসা এটা নবী না থাকার পরে যেন তারা নবীর সাথেই উঠা বসা এবং চলাফেরা করলেন এই জন্য সহবত ছাড়া কোনো মানুষ ভালো হতে পারে না সহবতটা এত দরকারি বিষয় যারা নবীর ওয়ারেস তাদের উপরে আল্লাহ পাকের তরফ থেকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে মানুষকে সহবতে আনার জন্য মানুষকে আল্লাহ পাকের পথে ডাকার জন্য নবীর ওয়ারেসদের উপরে আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আল্লাহ পাক সে আয়াতে বলতেছেন ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আলাম ইয়াতিকুম রসুলুম মিনকুম কেয়ামতের ময়দানে যারা নবী নয় গায়রে নবীদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবং এইখানে যে রসুল শব্দ বলেছেন এই রসুলের মেসদাকের মধ্যে মোফাসের কারিগণ একমত পোষণ করেছেন নবী যেহেতু সর্বজমানায় থাকবে না নবীর ওয়ারেস দিয়েই আল্লাহ পাক তখন নবীর কাজগুলি আদায় করাবেন তারাও রসুলের অন্তর্ভুক্ত তখন এই জন্য আল্লাহ পাক কেয়ামতের ময়দানে জিজ্ঞাস করবেন হে গাইরে নবী যারা ছিলা তোমাদের কাছে কি নবী রসুল এবং তাদের ওয়ারিসেরা নবীর ওয়ারিসেরা কি তোমাদের কাছে এই জাহান্নাম সম্পর্কে আখেরাত সম্পর্কে ভয়াবহতা সম্পর্কে কি তোমাদেরকে কোনোদিন ভয় প্রদর্শন করে নাই ألم ইয়াতিকুম রুসুলুম মিনকুম ওলামাই কেরাম বুঝতেছেন এমন একটা সিগা এখানে ব্যবহার করেছেন ইয়াতিকুম রুসুলুম যেই শব্দটা একবার দায়িত্ব আদায় করলে শেষ হবে না যতদিন হায়াতে বেঁচে থাকে যতদিন চলাচলের শক্তি থাকে ততদিন পর্যন্ত নাইবের নবীদেরকে আল্লাহ পাকের তরফ থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা আমার বন্দাদের কাছে গিয়া গিয়া তাদেরকে আখেরাত সম্পর্কে বুঝাবে জাহান্নাম সম্পর্কে বুঝাবে ময়দানে হাসর সম্পর্কে বুঝাবে বেহেস্তের সুখ শান্তি সম্পর্কে বুঝাবে তোমাদের মৃত্যুর দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত জীবনে বারবারের জন্য এই দায়িত্ব পালন করা তোমাদের উপরে জরুরি এই জন্য ওলামাই কেরাম যাদেরকে আল্লাহ পাকের খাসিয়ত দেওয়া হয়েছে আল্লাহ পাকের ভয়ভীতি যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন তারা এই কাজটাকে নিজের জীবনের মিশন মনে করে দুনিয়ার আর যত কাজ আছে সবগুলি কাজ পরে এক নম্বর কাজ হবে এই দাওয়াতের কাজ মানুষকে কেমন করে আল্লাহ পাকের সাথে লাগাই দেওয়া যায় আল্লাহ পাকের বন্দাকে আল্লাহর সাথে কেমন করে লাগাইয়ে পরিচয় করাই দিতে পারে এই কাজটা ওলামায়ে হক্কানি রব্বানীদের জীবনের মিশন ওলামায় হক্কানি রব্বানি তারা তাদের জীবনের মিশনকে পরিচালিত করার জন্য জীবনের সর্বক্ষেত্রে তারা কাজ চালিয়ে যাবে আর গায়রে আলেম যারা তাদেরকে বলা হচ্ছে যে কেয়ামতের ময়দানে ওই প্রশ্ন যখন তোমাদেরকে করা হবে সেদিন যেন তোমরা জবাব দিতে অসুবিধা না হয় ভয়াবহ মুসিবতের মধ্যে যেন গ্রেফতার হয়ে না যাও এই জন্য তোমাদের জীবনের মিশন হল তোমরা ওলামাদের সাথে লেগে থাকবে নায়েবে রসুলদের সাথে তোমাদের জীবনের মূল্যবান সময় তোমরা ব্যয় করবে তখন যখন দুই এক যখন হয়ে যাবে ওলামাদের দায়িত্ব যখন ওলামারা আদায় করবে আর গাইরে ওলামা যারা আছে তারা যখন তাদের দায়িত্ব আদায় করবে তখন আল্লাহ রব্বুল আলমিন উভয়ের মধ্যে একটা সম্পর্ক কায়েম করবেন এবং উভয়কে আল্লাহ পা কেয়ামতের ময়দানে নাজাতের ফায়সালা করে যারা জীবনের এই মিশনকে শেষ করা জীবনের শেষ অবস্থার মধ্যে যখন পৌঁছে যায় তখন তারা নিজেদের বিছনার মধ্যে শুয়া শুয়ে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন করমে আরোজে কাজী মঞ্জেলে ওয়ায়রাবে রওয়াম খরমে আরোজে কাজী মঞ্জেলে ওয়ায়রাবে রওয়াম রাহতে যা তলবম অজ پے জানা بے এখন আর চলাচল করতে পারে না দাওয়াতের মেহনত করতে পারে না অনেক বড় বড় নামাজ পড়তে পারে না সাহায্যত পড়তে পারে না বিশেষ বিশেষ তসবি তাহালিল করার মতো শক্তি নাই বার্ধিক্য চলে আসছে তখন নিজের মনকে সম্বোধন করা বলে হায় রে মন এই জীবনটা তো তুমি আল্লাহ পাকের মখলুতের খেদমতের পিছনে জীবন কাটাইয়া এখন তুমি মৌতের দিকে রওনা দিলা তখন তুমি নিজকে নিজে সম্বোধন করে বলে খরমে আরো যে কাজী মঞ্জেলে ওয়ায় রাবে রা আমি এই সুজলা সফলা এই দেশকে আমি ছেড়ে দিয়া এমন একটা ঘরের দিকে রওনা দিয়েছি যে এই ঘরের মধ্যে কোনো বন্ধু নাই বান্ধব নাই সেইখানে দাওয়াতের কাজ নাই তাহাজ্যুত নাই এশরাক নাই চাস্ত নাই কিছু নাই সব কিছু নিজের মনটাকে বিসর্জন দিয়া ওই একাকি ঘরের দিকে নির্জনতার দিকে চলতেছি করমে আর রোজে কাজী মঞ্জেলে ওয়ায় রাবে রাওয়া جا تلبم وز پائے جانا بے روا দুনিয়ার জীবনে কষ্ট করা দুনিয়ার হায়াতকে আল্লাহ পাকের সন্তুষ্টির পিছনে কাটাইয়া এখন একা একই নির্জনতার দিকে যাচ্ছি মনের আবেগটা হলো ওই একা একই ঘরের মধ্যে আমার জীবনের শান্তি তালাশ করতেছি জানি না আল্লাহ পাক আমার ওই একা একই ঘরের মধ্যে শান্তির ফয়সালা করবেন কিনা সেইখানে আল্লাহ পাক কি মোয়ামেলা করবেন কারোই জানা নাই এজন্য দুই দিনের সমস্যা প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্ব যথাযথ যদি আদায় করি নায়েবে রসুল যারা তারা তাদের দায়িত্ব আদায় করবে আর গায়ের নায়েবে রসুল যারা আছে তারাও তাদের দায়িত্ব আদায় করবে দুইজনের দায়িত্ব পরিপূর্ণ আদায় করার পরে আশা করা যায় যে আল্লাহ পাক কবরের জিন্দিগিকে শান্তিময় করবেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাকের বহু বান্দাকে এই অনুভূতি দান করেছেন হজরতে খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ আলাই একজন আল্লাহ পাকের কাছে জীবন উৎসর্গকারী একজন ব্যক্তি ছিলেন হঠাৎ করে কথাটা মনে পড়ল আল্লাহ পাকের বন্দা রাত্রের গভীর অবস্থায় তার সাথে ওই এলাকার একজন হোটেলের মালিক আজরাল ওরির সাথে সহবতের একটা সম্পর্ক ছিল দিনই নেসবত ছিল তার সাথে দিনের সম্পর্ক কায়েম ছিল হজরতের সাথে যাওয়া আসা করতে করতে হোটেলের মালিক সুরতান যদিও হোটেলের মালিক কিন্তু তার দিল যেন এখন আল্লাহকে তালাস করনেওয়ালা সোহবতের দাম কত রাত্র গভীর অবস্থায় খাজা বাকিবিল্লা রাহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে খাবারের কোনো সামান নাই রাত্রিবেলা দুই তিনজন মেহমান তার বাড়িতে নামাজ পড়েছে জায়দাবাজের মধ্যে বসে আল্লাহ পাখির কাছে দোয়া করলেন আল্লাহ এই রাত্র গভীর অবস্থা তোমার মেহমানরা আমার বাড়িতে আসছে আর মেহমানকে মেহমানদারি করাবার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহ মেহমানদেরকে কেমন করে ইজ্জত করব তুমি সব কিছু পারো আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কাছে যায় নামাজে বসে দোয়া শেষ করলেন যায় নামাজ থেকে উঠে মাত্র দেরি হয় নাই হঠাৎ করে ঘরের দরওয়াজা নক করলেন দরজা খুলে নজর করে দেখে ওই হোটেলের মালিক মাথার মধ্যে কিছু খাবার নিয়া ঘরের দরওয়াজার সামনে আইসা হাজির হয়ে গেছে আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন মনের মধ্যে এক মিনান যে আল্লাহ হোটেলের মালিক যে সে কিছুই জানে না সে কিছুই জানে না নিশ্চয়ই তুমি তোমার পক্ষ থেকে তার দিলের মধ্যে এই কথাগুলি পৌঁছাইলা নতুবা সে এই সময় খাবার নিয়ে কেন দরজায় হাজির খাঞ্চা নামাইয়া মেহমানদেরকে মেহমানদারি করালেন মেহমানদেরকে শোয়া দিয়া আল্লাহর অলির দিলের মধ্যে এমন একটা শান্তি আসল আল্লাহ গভীর রজনীর মধ্যে তোমার মেহমানদের মেহমানদারি করলো যেই লোকটা এই লোকটাকে ডাইকা নিয়া নিজের খাস কামরার মধ্যে বসাইয়া বলতেছে তুমি এমন মুহূর্তে যে তুমি এই খেদমত করলা তোমার জন্য অন্তর চায় যেন তোমার জন্য খাসভাবে কিছু দোয়া করি তুমি এই গভীর রাত্রে তুমি একটু বলো আল্লাহ পাকের কাছে আমি দোয়া করে দিয়া তোমার মনের চাহিদাটাকে পূরণ করাই দিব খাস কামরার মধ্যে গভীর রাত্রে ডাইকা নিয়া যখন জিজ্ঞাস করলেন যেহেতু আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত একজন হোটেল মালিক দুনিয়ার বহু কিছু চাইতে পারতেন খোদার বন্দা ওই সুযোগটাকে সময়টাকে মৌকাকে মৌকা মনে করা তখন তার কাছে দরখাস্ত করলেন হজরত আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাই না আমি চাইতেছি এমন একটা দোয়া করেন আল্লাহ যেন আমাকে আপনার মতো একজন খাজা বাকি বিল্লা বানাইয়ে দেয় হজরত বলতেছেন অন্য কিছু বলে না অন্য কিছু চাই না দুনিয়া তো এটা ক্ষণস্থায়ী কিন্তু আমি আপনার কাছে এটাই চাই আল্লাহ আমাকে আপনার মতো বানাইয়ে দেন এটা তো কঠিন কাজ একবার দুইবার তিনবারের পরে তিনি তার কথা এটাই বলতেছে বলে ঠিক আছে আসো আল্লাহ আকবার খোদার বন্দা সামনে যাওয়ার পরে বলে তুমি একটু হা করো তার মুখের মধ্যে হাজরত খাজা বাকি বিল্লা একটু মুখের থুতু দিয়া দিলেন আল্লাহ আকবর কিতাবের মধ্যে লেখে হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই শাইকুল হাদিস তিনি লিখতেছেন খাজা বাকিবিল্লা যখন তার মুখের মধ্যে থুতু দিয়া মাথাটার মধ্যে যখন হাত দিয়া মুচা দিলেন আল্লাহ আকবার ভিতর তো তার পরিবর্তন হয়েই গেছে সাথে সাথে চেহারার মধ্যেও খাজা বাকি বিল্লা যেরকম তার চেহারা একরকম হয়ে গেল সুরতের মধ্যে পরিবর্তন সিরতের মধ্যে পরিবর্তন ভিতর আর বাহির একরকম আল্লাহ আকবার এখন খোদার বন্দা কানতেছে নিজের দিকে একবার তাকায় আর হজরতের চেহারার দিকে একবার তাকায় দেখে তার মধ্যে আর হজরতের মধ্যে কোনো প্রভেদ নাই রাস্তায় বাইর হয়ে যায় দুইজনকে খাজা বাকি বিল্লা দেখা যায় সব মানুষ হয়রান ব্যাপারটা কি কি হয়েছে বলে এমন হয়েছে গভীর রাত্রের মহামেলা আল্লাহ আল্লাহর সোহবতে আল্লাহ রাব্বুল আলমিন আমার জীবনের সব মোড়কে ঘুরাইয়া দিলেন আল্লাহ আকবার এই জন্য লেখা হয় খোদার বন্দা সহবত এত বড় দামি জিনিস আসলে ওরকম সহবত তো আমরা এখতিয়ার করতে পারি নাই এই জন্য আমাদের জীবনে সেই নুরু আমরা পাইতেছি না যাদের জীবনী আমরা বলতেছি তাদের জীবনী তালাশ করলে দেখা যায় তারা আল্লাহওয়ালাদের সহবতকে এমনভাবে উঠাইয়েছেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনটাকে এমনভাবে পরিবর্তন করে দিছে এখন ওই আল্লাহর উলিয়ার তার মধ্যে কোনো প্রভেদ থাকে না এই জন্য মেহান্নত বড় শর্ত জিনিস আমরা আলোচনা শুনতে রাজি কিন্তু আলোচনার মধ্যে উঠতে রাজি না তবে শোনাও ফায়দা আছে যেহেতু শুনতে হবে শোনার জন্য ওইটা আল্লাহ পাখির নির্দেশ এই জন্য শুনতেছি কিন্তু আলোচনা যেই জন্য শোনা হয় সেই কাজগুলি করার জন্য রাজি না এটা জীবনের আমাদের অধিকাংশদের হালাত সিরত আর সুরত দোনোটার পরিবর্তন হতে হবে ইবাদত এমন একটা অবস্থা হয়তো এমনও আছি নামাজ পড়ি রোজা রাখি হজ জাকাত করতেছি আনুষ্ঠানিকতা আমরা মনে করতেছি এইটাই বুঝি পুরা দিন দিন এত বড় একটা ব্যাপক জিনিস যেটাকে হাদিস শরীফের মধ্যে বলতেছেন আদিন ওয়ান নসিহা লিল্লাহি ওয়ালি রসুলি ওয়ালি আম্মাতিল মুসলিমিন দিন কোন জিনিসের নাম আল্লাহ আকবার দিন এমন একটা বস্তু একজন মোমেন সে নিজের জন্য যা ভালোবাসে আরেকজন মোমেনের জন্য ওইটাও ভালোবাসা তার ইমানের অংশ এখন আমি নামাজ ভালোবাসি রোজা ভালোবাসি আমার ছেলের জন্য ভালোবাসি না আমার স্ত্রীর জন্য ভালোবাসি না আমার মায়ের জন্য ভালোবাসি না আমার পরিবারের জন্য ভালোবাসলাম না আমার কর্মচারীদের জন্য ভালোবাসি নাই বোঝা গেল যে আমি আসলে দিনের উপরে এখন আসি নাই এই জন্য দিনের ব্যাপকতা প্রত্যেকটা জিনিসের অবস্থান আছে হজরত মারানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই আবৃতির মধ্যে লিখেছেন আবৃতি একটা কিতাব হজরতের জীবনী হজরত নিজে লিখছেন সব মানুষ তো অনেক সময় কোন হজরতের জীবনী অন্য কেউ লেখে শাইকুল হাদিস হজরত মারানা জাকারিয়া রহমতুল্লাহ আলের আবৃতি একটা কিতাব লেখা হয়েছে এটার মধ্যে হজরতের জীবনীর সব কথা এজন্য এইগুলি আমরা ছাত্রদেরকে পড়তে বলি নিজেরাও মাঝে মধ্যে মজমা করে হালকা করে বলে আবৃতি পড়ো হজরত মারানা জাকারিয়া রহমতুল্লাহ আলে বলেন আমি একদিন তালুবুল আলেমের জিন্দিগিতে চার রাকাত তাহাজুদ পড়েছি পরে একটু বেশি সময় মুনাজাত করতেছিলাম তালুবুল আলেমদের জন্য আমাদের সবক হল তুমি রাত্রিবেলা উঠলে উইঠা সংক্ষিপ্ত চার রাকাত নামাজ পড়ে তোমার জন্য অজিফা হলে তুমি কিতাবে বসে যাইবা তুমি কিতাব পড়বা এটাই হল তোমার জন্য অজিফা লম্বা মুনাজাত লম্বা দোয়া লম্বা জিকির তোমার জন্য এখন না হজরত মানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমি তো তখন বয়সে ছোট মানুষ তা আমি একটু আবেগ আসছিল মোনাজাত একটু লম্বা করতেছিলাম আব্বাজান কেমনে যেন একটু টের পাইছে আইসা আমাকে এমন জোরে এক থাপ্পড় দিলেন থাপ্পড়ের চোটে আমাকে মোনাজাত সহ ঘুরে ফেলাই দিলেন উঠা কোনদিকে আর দেখলাম না এসব তাড়াতাড়ি কিতাব লইয়া বসলাম ওই সময় তো ছোট ছিলাম আব্বার এই থাপ্পড়ের উপরে মনে গোসা আসছে যে আরে আমি তো একটা ভালো কাজই করতেছিলাম এই কাজের উপরে আব্বা আমাকে এইভাবে করে প্রহার করলেন পরবর্তী জীবনে যখন আল্লাহ পাক বুঝ দিলেন তখন বুঝলাম আমার ওই সময়টা ওই সময়ের মধ্যে আমার জিকির লম্বা মোনাজাত থেকে আমাকে এলেমের একটা সবক যদি আমি হাসিল করতাম যেটা আমার হাজারো মোনাজাত হাজারো দোয়ার থেকে অনেক বেশি উত্তম যারা মহাকিকিন তাদের জীবনে বোঝা যায় এই জন্য বহু মানুষ আমরা দিন সম্পর্কে আমরা অবহেলা আমাদের অবগতির খুব অভাব কারণ দিন কি জিনিসের নাম এটা এখনো বুঝি না শুধু একটু নামাজ কিছু পড়লেও নাই আমাদের কাছে কোরআন আল্লাহ আকবর গত করলো মাদ্রাসার থেকে আসতেছিলাম আসরের নামাজের পরে তো আমাদের গেটম্যান দারোয়ান দুইজন তো সামনে টেবিল আছে টেবিলের সময় আমি দেখি যে একটা কায়দা রেহালের মধ্যে লইয়া ওই গেটম্যান দারোয়ান একটা ছাত্রের কাছে পড়তেছে তো দেখা খুব ভালো লাগলো আমি জিজ্ঞাসা করলাম কি তুমি কি কায়দা শিখতেছ আসলে জীবনে তো পড়ি নাই একটা সুযোগ পাইছি এই জন্য একজন ছাত্রকে বলছি ভাই তুমি আমার একটু একটু করে চেষ্টা করা একটু সময় কোরবানি করো আমি যেন একটু কোরআন শরীফ শিখতে পারি দেখে খুব ভালো লাগবে আজ আমরা মুসলমান আমরা যে দিনের স্বাদ আর মজা পাচ্ছি না জিকির খুব করতেছি জিকির খুব করতেছি আফসুস যদি বলা হয় আরে আফজালুজ জিকির তো তেলাওয়াতিল কোরআন আপনি একটু কোরআন জানেন তালাশ করলে দেখা যায় হাজারের মধ্যে হাজারের মধ্যে একশো জন পাওয়া যায় না বাকি নয়শো জন সব কোরআন না জাননেওয়ালা এরা দিনের স্বাদ কি করে পাবে এরা দিনের অজিফা কি আদায় করবে দিন কোন জিনিসের নাম এটা বুঝবে কেমন করে যার কাছে কোরআনের মতো দৌলত নাই অন্ধকার এবং এর জন্য সময়ও দিতে আমরা রাজি না এমন একটা সময় আসবে হজরত বোয়ালি শাহুজুর রহমতুল্লাহ আলাই আমাদের মরহুম নানপুরি রহমতুল্লাহ আলের পীর ভাই হজরত নানুপুরি রহমতুল্লাহ আলের জানাজা তিনি পড়েছেন একেবারে হ্যাংলা পাতলা একজন মানুষ হজরতের জানাজা যখন তিনি পড়ান তখনও দেখা যায় তার সারা শরীরের মধ্যে হিসাব করলে পনেরো থেকে বিশ কেজির বেশি ওজন হবে না হজরতের জীবনের শেষ অবস্থায় যারা হজরতের সাথে দেখা করতে যান তখন তার একটাই আমল তিনি এখন কোনো লম্বা চূড়া তসবিহাত নাই বড় জিকিরাজকারও নাই তাহাজুত আওয়াবিন এতগুলি কিছুই পারে না শরীর একেবারে মাজুর কিন্তু একটা কাজের মধ্যে তিনি বসে থাকতেন কেউ গেলে সালাম দিছেন আসসালাম আলাইকুম আলিম সালাম কোথার থেকে আসছেন অমুখান্তে আসছি হাজর দোয়ার জন্য আসছি বাস দোয়া আমিও দোয়া চাই আমার জন্য দোয়া করেন এতটুক পর্যন্ত এই কথা শেষ বলে যে আর বেশি সময় নাই সময়টা কোথায় শুধু কোরআন শরীফ নিয়ে বসে আছে এই কোরআন শরীফ পড়তেছে কোরআন শরীফ পড়তেছে এই শুধু নামাজ খাওয়া দাওয়া এস্তিনজা আর বাকি সময় শুধু কোরআন পড়তেছেন শুধু কোরআন পড়তেছেন বড় আফসুস এই জন্য মুসলমানের জন্য সদ আফসুস মুসলমান আমরা এসলা হইতে চাই আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই আমরা ইনকেলাব করতে চাই কিন্তু আফসুস হলো আমাদের কোরআন শিখতে চাই না आंखों में लगाया जाता हो তাকু মে সাজায়া যাতা হো বড় আফসুস মনে হয় রমজান মাসে আমার কাছে তাজ্জুব লাগতো আমাদের এখানে তো আপনারা দেখতেন যে রমজান মাসে সাড়ে নয়টা দশটার থেকে মুসল্লি তারা কাতার শুরু করে দেয় তা আমি রমজানের শেষ দশ দিনে যখন এতে কাপে আসি তখন তো সামনে আসি এই দেখি লোকগুলি এই যে বসে আছে হজের মধ্যে দেখবেন আপনারা দেখেছেন যারা বারবার গেছেন তারা তো দেখেছেন সেইখানেও এরকম জুমার দিনে জাগা পাওয়ার জন্য নয়টার থেকে লাইন ধরে আগে হ্যারেমে ঢুকতে হয় তো নয়টার থেকে সেই সাড়ে বারোটা পৌনে একটাই খোদবা এত লম্বা সময় কাজ কি প্রত্যেক জায়গার মধ্যে কোরআন শরীফ দেওয়া আছে সবাই কোরআন তেলাওয়াতে লিপ্ত আর আমার দেশের মুসলমানেরা জাগা পাওয়ার জন্য আসছে সাড়ে নয়টা দশটা বাজে মসজিদে কাতার ধরছে ঠিকই কিন্তু কোরআন শরীফ নিয়ে পড়তে কাউকে দেখি না বৈশা বৈশা তসবি পড়তেছে তাতে বুঝতে পারলাম যে মানে এরা কোরআন জানে না এরা কোরআন শিখে নাই কেউ যার কারণে অথচ সামনে তো কোরআন দেওয়া আছে এটা কোরআন শরীফ নিয়ে যে পড়বে সেটা নাই যেন বড় আফসুস মনে হচ্ছে মুসলমান জীবনের আমরা এসলা হতে চাই জীবন পরিবর্তন করতে চাই এসলা হওয়ার যে সমস্ত হাতিয়ার এগুলি আমাদের কাছে দেওয়া হয়েছে এগুলার থেকে আমরা দূরে আমি সৈনিক হব আমি জেহাদ করব যুদ্ধ করব কি দিয়া আমার কাছে তো সেই অস্ত্রই নাই এজন্য জীবন পরিবর্তন ঘটাবার জন্য যারা আমাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ আলাদেরকে ভালোবাসেন তাদেরকে অনুরোধ করব জীবনে একটা মিশন তৈরি করে নেন যে আমাকে মৃত্যুর আগে হলেও আমার সহি করে কোরআন পড়তে হবে কিভাবে পড়বো এটা আমি জানি না এজন্য আমাদের মুরব্বীরা সবসময় এদিকে উদ্বুদ্ধ করতেছেন বড় অজিফা বিভিন্ন সময় অজিফা তো আছে কোরআন চালাওয়ার সবচেয়ে বড় অজিফা